জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি স্বপ্নে আমাকে দেখলাম যে আমি জান্নাতে প্রবেশ করেছি হঠাৎ আবু তাল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর স্ত্রী রুমায়সাকে দেখতে পেলাম এবং আমি পদচারণার শব্দ শুনতে পেলাম তখন আমি বললাম এই ব্যক্তিকে এক ব্যক্তি বলল তিনি বিলাল রদিল্লাহ তাল্লাহ্ন আমি একটি প্রাসাদও দেখতে পেলাম যার উঠানে এক মহিলা আছে আমি বললাম ওই প্রাসাদটি কার এক ব্যক্তি বলল প্রাসাদটি উমর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ্ন এর আমি প্রাসাদটিতে প্রবেশ করে দেখার ইচ্ছে করলাম তখন তোমার অর্থাৎ উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর সূক্ষ্ম মর্যাদা বোধের কথা স্মরণ করলাম উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আমার বাপ মা আপনার উপর কুরবান হে আল্লাহ রসুল আপনার কাছেও কি মর্যাদাবোধ দেখাতে পারি